يقول كلمة Yeah. যারা সম্ভব হয় যতটুকু যাকে আল্লাহ এতটুকু একশো ভাগ একশো ভাগ আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত হওয়ার পরে সম্ভব আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বহুত আমাদের জমানা তাদের যারা আমাদের সাথে ভর্তি শেষ থেকে আল্লাহ করে অর্থ ছিল যে বুদ্ধি বলো ছিল এগুলো ছিল সব কিছু তার অনুকূলে ছিল কোনো জিনিসই তার বিপরীত ছিল তারপরেও আমরা আল্লাহ পৌঁছে এর পক্ষে ছিল না না পারিবারিক তাদের পক্ষে ছিল না সামাজিক তাদের পক্ষে ছিল পক্ষে ছিল আল্লাহ পক্ষে ছিল শেষ পর্যন্ত এগুলো সন্দেহ ওনার দেখা যায় নদীদের সর্বপ্রথম মুক্তা এমন যারা ছিল তারা আসলে আরা কিন্তু পুরা মুখি বলল একটা দিন আরা দিন বা দিয়ে শুধু আরা দিন হইলেও হয়েছিল আরেকটা সুযোগ পারেও হচ্ছে বাদিয়ারা একটা সুযোগই যদি হইতো এগুলো দিনের বুঝানো যেত আরা দিন আছে অসুবিধা আছে কিন্তু সুযোগ আরেকটাও বাড়ায় দিচ্ছে বাদিয়ারা আল্লাহ ছিল কিরকম এগুলো বুঝতে হবে ভাই হয়ে আমি আমাদেরকে মাধ্যমে আমরা তিন জিনিসকে দুনিয়াকে তিন জিনিস যেটা আপনাদেরকে আগে আগে বলতে চাই হকের সবচেয়ে বড় আমাদের যে হক সবচেয়ে বড় আমাদের কাছে যে হক আছে সবচেয়ে বড় উদ্যোগ দেখলাম আমাদের ক্ষেত্রে যা হচ্ছে আশ্বাস এর উপরে বিল্ডিং দেওয়া হয়েছে না বিনিয়োগের উপরে আশ্বাস বা বিনিয়োগ একটি দ্বিতীয় নামে বলা যায় আমাদের দুনিয়ার মামুলি আমাদের আশ্বাস মামুলি আমাদের আমাদের يقول إلا وهو ما ينقص من الهواء إن هو إلا وحي وما ينقص من الهواء وما هو على الفرد الغني وما ينقص من الهواء إن هو إلا وحي يوحى إذن حواسنا ولا تخارج حواسنا استقبل حواسنا حواسنا كيف يجب أن يكون هناك مستقبل আমাদের আমাদের আকাশ আমাদের উপরে কোন রকমের হাওয়ার ছিল হাওয়া হাওয়া দুনিয়া আমাদের দুনিয়া আর হকের টেম্পেশন দুনিয়া হকের জাতি উজুদ আর দুনিয়া ধরল রবি আর হকের এমপ্রেশারের দুনিয়া ধরল দাওয়া দাওয়াতের মাধ্যমে ছয় কি বলে দাওয়াতের মাধ্যমে কিছু দাওয়াতের মাধ্যমে তো হক করছে খুব বাগান দিচ্ছে খুব বাগান দিচ্ছে ربك فكبر سياقك فطهر والرزق فاهدر ولا تمن تستكبر ولربك فكر سورة المكمل ونسك الكافي लेकिन उनमें से जिनमें पूरा अल्लाह का हुक्म करना काफी अमर पूरा खड़ा निजाम में या ऐसी है निजाम में उन्हें ले लिया खालीला लिखकर हुए अभी कुछ खालीला और उसी बहाने दीवारा पूरे कुरान तस्वीरा पूरा का हुक्म करने काफी अमर स्वर्ग को प्रथम पूरा बसारियत इंसानियत के लिए अमर अल्लाह अल्लाह सब को मुतावजू सूर्य मुस्तक করতে বাহিরে এসে পাইছে আম্মা যান ওরা তাদের নকলের কাছ থেকে আমি তো শুনে জমানা ছিল সময় জমানে যে ওলামা ছিল না এমন এরকম ওলামা ছিল যে ওলামা রয়ে জমির কেমন থেকে ثابت بن أشرف الشمس حقيقة الملك لو آمن ثابت بن أشرف لآمن اليهود فإنه يتكفر فجر ولما يتكفر الله يتكفر ذلك وإن معاذ بن جبل في ربه يا আব্দুল্লাহকে সালামের মতো আলেম ছিলেন ইসলাম সাহাবিবকে আহবারের মতো আলেম ছিলেন ইসলাম পুরুষ তো পুরুষ মহিলা এতকে বসিরা করা ছিল যে আব্বা জানের কপালে নূর দেখেছিলাম এই নূর কিসে রেখে আপনাদেরকে বিরক্ত করছি না আমাদের ফিরে যাও ফিরে যাও আপনাদের যখন ফিরে করে ফেলছে আপনাদের কি বলছে এবার আমার পালা তোমার পালা শেষ আমাকে ফিরে করে ফেলছে বলছে এইবার তুমি দিয়ে বসো বলে না না তুমি খালি করলা তোমার কাছে আমি ফিরে বসতে পারছিলাম না আমি তো তোমার সকালে ঘুম আমার কাছে আনতে চেয়েছিলাম কিন্তু ঘুম তোমার সকাল থেকে কাশিমও ছিল এলেমও নদীরে মাদ্রাসাও ছিল তারই কোথায় দেখেন মাদ্রাসার মহাকামের আব্দুল্লাহ সালাম আর মাদ্রাসার নাম হইল বাবুল সালাম হিন্দুদের মাদ্রাসা ছিল ওই আলেম ছিল যে হজরত ইসলামের জন্ম সেই আলেম সেই আলেম আপু উমর নদী আল্লাহ তালুর চিকের তিল দেখে বলতেছে এ নদী আখির প্রমাণে তৃতীয় খলিফা হবে এক তিল আমাদের হয়তো মাত্র যখন শাকিল হয় তখন আমেরা উমর নদী আল্লাহ তালা হুলিয়া দেখতে না দেখে না দেখে কি বলছে হ্যাঁ আমাদের কিতাবে যা লেখা আছে ঠিক সেই ব্যক্তির হাতেই সব তাহারিফ করছে কিন্তু সিদ্ধতে মোহাম্মদ এরা তাহারিফ করে না এই উন্মতের মোহাম্মদই সিদ্ধত তাহারিফ করে না এই উন্মত মোহাম্মদই এক একটা নিজস্ব তারা তাহারিফ করে না করলে তারা চিন্তা Asole asole. Fakir dünya gitti. Fakir akırat. Bak vahim masada Allah dünyası. Yani sen bilmalar vadi bekir. Bilmalar bekir. Vadi bekir. هو الذي بعث في كل من رسولا هو الذي أرسل هو الذي أرسل رسوله بالهدى صوته جاده يا Allah Nabi'dir ki dinin zimmadan öyleysin, hakkın vehil merkulü kalıyor. Nabi'yle de dinin sözü hesap gösterir. Hesap ettiği Nabi'yle davat eder. Dinin merkulü davat eder. Bizimle hak সবসময় এক নম্বরের নকল হয় দু নম্বরের তো নকল হয় দু নম্বরের নকল হয় এই জন্য শয়তানও কিন্তু নকল করছে হকের নকল করছে إن الشيطان يوحي بعضهم إلى بعض زخرف القول بالله শয়তানকে আমি অধিক আছি আমার নেতানো অধিক শয়তানও তার বুনিয়াদকে ওহির উপরে अल्लाह वही पकड़ते शैतान वही निजाम के शैतान और सार समस्त मौजूद है दावा से मजबूरी है जिनमें पुराना बड़े कलम का पूरी है अमर लेकिन अमर पूरा होना चाहिए तो शैतान जीवन में गाँव से कुछ सकता जब कुछ भर्ती होता है गाँव से तुम আমি তোমাদের দাওয়াত দিচ্ছি তোমরা দাওয়াতের উপরে তাদেরকে রাত্রিয়ে পড়ছো এখন মত আর জাহান নামে ঘুরতে আমার করার কিছু আমি পারবো না তোমরা পারবা মানে আমার অধিকার বাড়িও দিতার বা না আমি তোমাদের মানে আমি যা পাওয়ার কথা না تعتمد دنیا کو آپ کو احساس دنیا کو دعوت تعتمد دنیا کو سڑائی سے دعوت کیونکہ میرے دوستوں کیونکہ میرے دوستوں اللہ نے کہا خوف جب مناسب جا الحق যা আর হক الحق وله دعوة وله وله دعوة الحق دعوة الحق جاء الحق حق مني হলো আল্লাহর দিকে টাকাই দিল তিন জিনিসের অজুর এটাই হক তিন জিনিসের অজুর আপনাদের গাল করছিলাম তিন জিনিসের অজুর এটি হোক সবার কারণ মখলুক থেকে কাটো এক আল্লাহর সাথে জুড়ো এটি হোক তার চেয়ে বড় হক কিছু নাই সবাই আসবাবের ভিতরে কামিয়াবি দেখার থেকে আল্লাহ রসুলের যা আদিহি মোহাম্মদ সাল্লাহ আলহি কুমুর রসুলের ভিতরে যখন কামিয়াবি দেখবে এটি হোক দ্বিতীয় সবার তাল্লুক আল্লাহর থেকে থেকে কাটুক আল্লাহর সাথে ছিল দুনিয়ার দুটি আলেমও ছিল আহবারও ছিল রোহদানও ছিল বড় আলেমও ছিল তুই আগে কোথায় দেখা উঠলে খেলা দেখে জন্মনিতে তাদের ব্যক্তিটা সব করতেছে চিকিৎসা দিতে দেখেন দৈনিক সব বলেন আমাদেরকে সব করতে গিয়ে চিকিৎসা দিতে আর হলা দেখি কোনো নিয়ম হলা রাস্তা জন্মনি কি নাকি আগে চিকিৎসা দিতে ধ্বংস করে ওইলার সাথে তোমাদের এখানে বাচ্চার নিচ্ছে পেছনে রাতের কি করছে কেন আমার রাত্রি বলতে ধ্বংস হয়ে যাচ্ছে অংশগ্রহণ ইসরায়েল কেন বহুদিন অপেক্ষা করে বসেছিলাম আমরা নবী আসবে আসবে আমাদের বসে থেকে আসবে কিন্তু ইনশাআল্লাহ নতুন নতুন ইসরায়েল ইসরায়েল দিকে ঢুকছিলেন আমাদের থেকে আমাদের অপেক্ষা বেকার হয়ে গেছে আর এটা তো বক্রায় ونوكتير فما نهاية ونوكتير العلم ومسك الشيشة يا بسي يا بني بسي يا خلايا يا صباحا طيب اللي بني إسرائيل انتقلت النبوة من بني إسرائيل إلى قراش نبوة انتقل يا بني إسرائيل إلى قراش وبسلال في آخر الزمان وفي آخر الزمان سلال في دنيتك ايوه নবীদের ভাষা প্রত্যেকই চিন্তা নবীরা তিন জিনিস নিয়ে আসেন আর ওই তিন জিনিসের জিম্মাদার হন আর তিন জিনিসের অজুত মানুষের ভিতরে এক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আনেন অক্লান্ত পরিশ্রম করেন নতিজা কারো ভাইকে ঢুকছে কারো ভাইকে ঢুকবে এরকম নদী কেয়ামতের মাঠে আসবে একজন উন্নত তৃতীয় জিনিস নবী আইসা সমস্ত ইনসানিয়াতকে দুনিয়ামুখী থেকে আল্লাহমুখী করেন কুলু আল্লাহ সেবা আল্লাহ মুখী করেন সবাই চার লোক বকরুর থেকে কাটেন খালেকের সাথে জুড়েন সবাইকে নবী আনিত তরিকার ভিতরে কামিয়াবি দেখান আর তবে কামিয়াবি থেকে সবাইকে ফিরান তবে কোনো কামিয়াবি নেই আর তবে কোনো কামিয়াবি নেই দুনিয়া দারুণ আসবা কিন্তু আমল সবচেয়ে বড় আসবা আমল সবচেয়ে বড় আসবা আমাদের আমাদের আকাবেরদের জিন্দিগি দেখলেও দেখা যাবে আপনাদের কি আসবাব এখতিয়ার করছে না আমল এখতিয়ার করছে উল্লাসা বোখারিকে ছেলের একটা জ্বালা হচ্ছে জিম্মাদারি কি তোমাকে ছেলের পানি দিতে হবে সমস্ত কয়েকদিন গোসল খাওয়া লওয়া পেশাব পায়খানার পানি তুমি উঠে চাকরি দিয়া আপনার উল্লাসা তোমার ক্লাবে ক্লিয়ার করতে করতে চাকরি তারপরে ইংরেজ বলছে থামাও পানি মেঘে তোমার পানি দ্বারা পুরা তাহলে আতাউল্লাহ শেয়ার করছে কিন্তু দুনিয়া দিয়ে আসবাব না ওই আত্মা সেই আত্মা আমরা হাবিতে করছি এই দোয়া করলে এটা হবে সেই আমল করলে এটা হবে আছে এটি তো আসবাব সমস্ত মাতৃ আসবাবের কথা চিন্তা নিয়ে আসছে চিন্তারা এই কথার একটি এই কথার উপরে উঠেছেন যে তোমাদের আসবাব হ্যাঁ, তোমাদের আসবাব আমি মনে করতে আসছি এক তারিখে ছিল পরিক্রমা সবাই শেষে হইতে পারে তিরিশ বছর আপনারা দিয়ে দেওয়া হয় তাহলে আগের কারণে পুরা বরফ ছিল তোমার বরফকে কোনো পাহাড় উৎপাদন না বরফকে দুষ্ট হয় দুষ্টবিহীন বরফকে যদিও ইহুদিকে তোমার রবিল্লাহ তোমার উপরে বরফকে পাঠিয়ে দিত এখানে তিন পার্সেন্ট ইহুদি আছে ইসরায়েলের কেবিনে ঢুকতে হলে মারাঠি সিহতি হওয়া জরুরি এটা ইসরায়েলের আইন সেগুলি শুনছেন তো মন্ত্রী বাহিনী হতে গেলে এটা মারাঠি সিহতি হতে হবে আমরা আল্লাহ রসুল বলছেন আশরা সিহতি সিহতি আরব সবচেয়ে সবই সিহতি হলো আরবি আল্লাহ রসুলের কথা আশরা সিহতি হুদার Dünya দুনিয়া দারুল এসব সত্য কিন্তু আমাদের বড়রা দেখায় কিন্তু আসবাবকে মজবুর করছে আসবাবের মজবুর হয় আসবাবকে কি করছে মজবুর করছে আসবাবের সামনে মজবুর আমাদের বড়দের চিন্তি যদি দুটো উল্টা পাল্টা করে আমার বলুন আমি রহমতুল্লাহ কি বলছি দুনিয়া চক্কর মে ঘুরতে দুনিয়া চক্কর মে ঘুরতে দুনিয়া চক্কর মে ঘুরতে ইংরেজ টাকা সাজছে নেই নেই ফেরত দিয়ে দিতে তো যাওয়ার সময় জুতার মধ্যে ঢুকে দিয়া দিতে যখন পায়ে দিতে চায় পা ঢোকে না তো চায়া দেখে টাকা দিয়ে শোনা চিৎকার দিয়ে কি বলছে দুনিয়া চপ্পল নিয়ে ঘুরতে দুনিয়া চপ্পল আমাদের বড়রা কি করছে বাবাকে মজবুর করছে বিদায় সাহাবায় কেরামো আসবাবকে মাসিয়াকে মজবুর করছে বিদায় নদী পানি ছাড়তে বাধ্য নদী তার জায়গায় খাইটা ঘোড়া দৌড়াইতে দিতে বাধ্য ম্যাট ইশারায় আসতে বাধ্য অগ্নিগিরি কিনতে যাইতে বাধ্য প্রাণী জঙ্গলে প্রাণী জঙ্গল ছাড়তে বাধ্য ভূমিকম্প কোথায় বন্ধ হয়েছে রাজ্য কেননা হঠাৎ তাদের সামনে হয়েছে মাতৃ আসবাব তাদের সামনে মজবুর কেন ওনারা তিন জিনিসকে অফিসে নিয়ে আসবে জিন্দগিতে তিন জিনিসকে সেই জিনিসকে নিজেদের জিন্দিগিকে আনছে ও যদি আনার জন্য মেহনতের উপরে যেটা নদীদের মিশন যেটা নদীদের কাজ মানুষকে মতলুক থেকে তাল্লুক জুড়া এক আপনার সাথে তাল্লুক জোড়া তবে একই মানুষের চিন থেকে বাহির করা আমলের ভিতরে যে সফলতা সেই কথার উপরে উঠানো তৃতীয় প্রত্যেক ব্যক্তিকে দুনিয়া মুক্তি করার থেকে আপনারা বলেন আমাদের কোরআন হাদিসের খোলাটাই চিন্তা আর ভুল হয় আপনারা শুনতে আসেন মোদাফেরা তো মোদাফের কথা কি ফাইনাল জিতলে তাই তো লোক কিন্তু কিন্তু কিন্তু মেরে দুষ্ট কিন্তু মেরে দুষ্ট কিন্তু মেরে দুষ্ট وإذا قضيت الصلاة فانتشروا في الأرض قبل أن يقضي الصلاة فانتشروا في الأرض إذا قضيت الصلاة تربرت فانتشروا في الأرض আগে قضيت الصلاة ঠিক করো তারপরে فانتشروا في الأرض তখন আসমাক তোমার মজবুর হবে তুমি আসমাবের মজবুর হবে যখন আসবাব তোমার মজবুর হবে তোমার সামনে নত হবে আমাদের সৌরভ দেখায় আপনাদেরই আজকে রমতান সৌরভ দেখে কিন্তু যারা অত্যাচার করতে শুরু করছে এনাদের বরপতি এরকম হচ্ছে না আমাদের বরপতি আমাদের বরপত আজকে দিল্লি না দিল্লি মেখল আমাদের বরপতি হয়েছে না সিগরেটার খবর থেকে এখন সুতরাং বেরিয়েছে আর বরপতি হয়েছে কথা তুমি কি আসমানের মোহতাজ ছিল আমি ঘুমিয়ে আসে হ্যাঁ লম্বা হয়ে যাবে আমি আমার দুঃখ জানতে পারবো না আপনার জিনিস প্রতি জানার জন্য আমরা জিম্মা করে দিয়ে আর এই তিনটা ওষুধে আনা তিনটা আশা ছিল দুনিয়া ছিল অতি আর এটাকে ওষুধে আনার দুনিয়া ছিল দাওয়াত ছিল তিন ছিল আমার শুনতে তো তিন তার ছিল কিন্তু তিন ছিল তিন তার ছিল কিন্তু তিন ছিল না ওরা তো তিন সোহায়না রাহে তিন দা কিন্তু তিন দুনিয়াতে ওরা কবি মাত্র তিন দা কিন্তু তিন দুনিয়াতে বড় বড় সাহার বড় বড় আহবার রহমান মজুদ তিনদার মজুদ কিন্তু তিন দুনিয়াতে তিন দুনিয়াতে ছুটার কারণে আমার আমি থেকে প্রথম তারিখ যে শহরে ঢুকে চলে ওটার নামে সেই পাহাড়ের কত জিয়া যেমন সাড়ে সিদ্ধিয়া যেটা এখনো অনেক সময় ছিল সুন্দর বিস্কুলিত এটা এখন ওই বত্রিশ বিদ্যায় রূপান্তরিত হয়েছে চব্বিশ ঘন্টায় ঘন্টা বিদ্যার ঘন্টা বাঁচতে থাকে অথচ এই পাহাড় আটশো বৎসর পর্যন্ত তার ইন্দ্রা থেকে প্রদেশ পর্যন্ত চব্বিশ ঘন্টা আটশো এলাইশ সাথে ওই খানটার একটা ঈদ বাকি নেই ওই গ্রামে একটু এবং প্রত্যেকে বেরোনো দুই হাজার আটে গতবার ওই স্ত্রী কিন্তু গতবার স্ত্রী নাম ছিল কর্তবী এখন ওরা পাল্টার হচ্ছে কর্তবা ওনার কবরেরও নিশান নেই ওই গ্রামে একজন মুসলমান বলেন আমাদের কে এরকম সাইকুল হাদিস আছে যে কর্তবী রহমতুল্লাহ হাওড়া থেকে এবার খেলা দিতে পারে কংগ্রেস কিতাব মোতালা করতে হয় না গ্রামে একজন মুসলমান হয়ে পাঁচ লক্ষ আলমানি পেয়েছে পাঁচ লক্ষ সব মোতালা ওনার কবর হলো আমি ওনার কবর দেখে আছি জর্ডানে ওনার কবর আলমারি আরো সুখণ্ড ওনার শাস্তির পাশে সামনে মাথায় ঢুকে আছে ওনার দেখাতের উপরে আরবরা কোনোদিন কামাল করে আমরা তো করি কিন্তু আরবরা আলমানি পরিচিত চলে যাচ্ছে ভাইও গেলে আমার মনে আছে নব্বই দশকে রাশিয়া মুক্তি আজব আমার চলার ফিরা এগুলো চলেছে দারুল ইফতারও পড়াই করাচিতেও পড়াই দারুল ইফতার পড়াইতাম হাম্মাদিয়া বুখারি পড়াইতাম হাটটাতে আমি ওইখানে আবুবুল্লাহ সাহেবের ওইখানে বুখারি পড়াইতাম আমাদের রাশিয়া আমাদের যাওয়া হয়েছে ওই মুক্তি আজম আমার চলার ফিরা করছে পড়ায় সাহিত্য হাতি পড়ো فكشف الشر من الكوميدي وقال له مثلا من قبل فكشف الشر عن ذلك وما في جمله تحكي له يقول لي انا قوي وإذا ما نقول إذا ما نعطوه بخاري رحمة الله وقال الجرماني لا أقول لك ولكن مشكلة هذا إلم فيك ما وراء ولا أمير لا سياسة تكسر رشية إلا إلم هذا ما وراء ولا أمير ما ولو এক মহিলা আশি বছর পরে কোরআন দেখতে তার জীবনের সমস্ত সোনা দিয়া সোনা ছেলে রাশিয়ায় করতে গেছে তো ঘুরতে যখন গেছে এক মহিলা ধরতে তুমি কোন দেশে ঘুরতে আমি কুয়েছি তোমার যদি কোরআন আছে মহিলা বলে আসে আমার মুশকেলে আছে বলে তুমি আমাকে কোরআনটা খেলতে পারবা বলে আবার আসলে নিয়ে আসবো যখন কোরআন নিয়ে আসছে মহিলা কোরআন দেখা চোখের পানি ছেড়া দিয়া বলতে ছোটবেলা কোরআন দেখি আর এত বয়স হয়ে গেছে আশি বছর বয়স আর কোনদিন কোরআন দেখি নাই আজকে তুমি আমাকে কোরআন দেখাইলা বিদায় আমার জীবনের সমস্ত গচ্ছিত সম্পদ শোনা তোমাকে আমি খুশিতে উপহার দিলাম দাসীরা কাছে যে এলেন ছিল আজকে সাইকুল হাদিসের কাছে ওই এলেন বোখারা এরকম এলিমের মাত্রা দিতে পারে এলিমের বাজার রাশিয়া তার ইরাকে কোনো ইরাকি হাফেজ ছিল না যে পাঁচটা এলেনের বাজার ছিল তার কি করেন পরে যদি ভুল হয় আমাদের জ্ঞানে আমরা তার্কিক করে ফেলছি আমাদের তার্কিক করা আছে তার্কিক তৈরি করতেছি বেগুনে তার্কিক করতেছি আওয়াজ ছুটছে উন্নতির হাতে থেকে সব পাঠিয়ে যারা পাকিস্তানে গেছেন পাকিস্তানে ছিলেন দারুণ ভক্তারি আছে দেখছে জালালতির ভক্তারি আজকে ওই দারুণ দারুল আর একটা ইট নেই ইটও নেই বন্ধ হয়েছে তিন মানুষের দুর্নীতি থেকে জবাবি হওয়া শুরু İnnallah yukarı yakalıyor. İlk giriş ediyorum bir de bakan Bakın ilk giriş kodu diye ana şapçı bana bakıyor. Davatı bakın yapıyor. এজন্য শয়তানতা শয়তানিকে অতীতে আনার জন্য দাওয়াত দিয়ে দিতে পারে মিডিয়া শয়তানের দাওয়াত তো দাওয়া শুনে হ্যাঁ আপনি বলবেন না যে এটা শয়তানের দাওয়াত বলতেছিলাম আসলে শয়তানকে না না খুঁজে না না না না না এমনও না উসুলানো না তো আল্লাহকে বলতে না আজ আমার বসার গাদা হইল তোর সেরাতে মুস্তাকিমের উপরে আমি লেপটি মহিলা তরু আমি সিনেমা হলেও তরু না কোন মনকেরাতের জায়গায় আমি বসবো না মনকেরাতের কাছেও আমি যাবো না আমি তো সেরাতে মুস্তাকিমকে কাটি বানাতে ওইখানে আমার বসার জায়গা সেরাতে মুস্তাকিমে আমি বসবো সেরাতে মুস্তাকিমে আমি করবো বসবো এটা আমার বসার জায়গা আমি উঠানে বসবো শয়তানের মতো বুজুর্গ তো কেউ নেই শয়তান কি বলছে সালাম্মা কাপারা তারপরে কি বলে আমি বুঝতে পারো মোটটাছি আমরা ভয় করি তুই প্রস্তুত কর আমি করতে রাজি না করতে কর আমি করতে রাজি না শয়তান তার দাওয়াত যখন সে খারাপ তাকে কিছু পর্যন্ত উঠেছে के मेरे दोस्तों मेरे भाइयों मेरे अतीतों আজকে সরকারি দাওয়াতের মাধ্যমে সরকার কতটুকু পর্যন্ত পৌঁছে আসছে আমরা বলে থাকবো না স্বামী হেলমেটের মাধ্যমে কিছু করছে বিভিন্ন করে বস্তু কি ওষুধ কিনে কিনবা আমরা সমস্ত কিছু আমি একজন যদিও কথাটা ঠিক না আপনারা ঠিক বুঝবেন না অভিজ্ঞতা আসেন করছে বলিকে আকাশের সবচেয়ে বড় ভিটা মাথা এমন করে করতে পারবেন كل خطأ خلقية وأغنى فكنا فتكلم আরেকটা হল আওহা ইলা আবদিহি মা আওহা এছাড়া দুজন নবীর সাথে আল্লাহ কথা বলছেন কিন্তু মুসাল ইসলামের সাথে তো আল্লাহ কথা বলতেন কিন্তু তুই পাহাড় থেকে কথার আওয়াজ আসছে ঠিক না মাধ্যম হয়ে কিন্তু মাধ্যম ছাড়া দুই নবীর সাথে আল্লাহ কথা বলতেন يا زكريا خذ الكتاب بقوة يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام يحيى ذلك কিন্তু হুজুর সিস্টেমের সাথে যেই কথা বলতে আহ্বাই না আপনি না পাশে বসে আছে আপনার উঠাই আর দুনিয়াতে হুজুর ইসলামের সবচেয়ে বড় দুটা খেতার দুটা কোন নবী পাবে دائما الفكر متواصلا دائما الفكر متواصلا احزان دائما الفكر আর এটার কারণ এটাই কিন্তু হুজুর নবীর মোশাহেদা ছিল নবীর মোশাহেদা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন সাজাও দেখছেন আবার যাতাও দেখছেন ঠিক না যাতাও দেখছেন সাজাও দেখছেন হৃদয় দুটা হরিষ্ঠামের সাথে সামনে ছিল হৃদয় হরিষ্ঠামের মতো কেউ তার দিলি ভাবে তড়পায় নাই একটা কথা এই জন্য বলতেছি মেরে দোস্ত যে সিনা সমগ্র রুহানি জগতের সমস্ত তাজালিয়াতের আমেজ ছিল করবে এলাহিও হামেল ছিল ওহিয়ে এলাহি আমরা পরায় রাত ওহি নাজের করতেছেন কথা বলতেছেন আওহা পরায় রাত শিবির মধ্যখান থেকে আমি তো মনে করি যে আমরা মনে এরকমই ছিল যে শিবির বন্ধুর কাছে কতদিন চাইবা আড়াইবা এটা আমার আর বরদাস্ত হয় না এটা যাতো বন্ধুকে বসাও পশাও পাশে শোনো তুমি বলবো কথা আমি শুনতে বলছি তুমি আমার বন্ধু শুনতে যেদিন হয়েছিল কবর থেকে হইল দ্বিতীয় নকশার আগে আল্লাহ চারজনকে পয়দা করবে প্রথম নকশা সঙ্গে মৃত্যু হবে তৃতীয় নকশা আল্লাহ চারজনকে পয়দা করবে না আগে সেদিন মিটাই সবই ধরা দিতে হবে তৃতীয় একজন সামলেন তিনজন জিজ্ঞাসা করবে সামলার কারণ কি বলতে এখনই ইসলামকে তৃতীয় নকশার জন্য হুকুম দেওয়া হবে সেটা নকশা এখন নসুর বলে আর আমাকে হুকুম দেওয়া হবে মোহাম্মদ রসুল্লাহকে মাঝখানে মাহমুদে নিয়ে আস আমি মৃত্যু করে ভুলে গেছি ওনার খবর কোথায় আমারও তো মৃত্যু হয়েছে আমি ভুলে গেছি ওনার খবর কোথায় তিনজন রায় দিবে যে বাচ্চারি হালকা তুমি জমিনকে জিজ্ঞেস করো জমিন বলে দিবে কোথায় রাখছে জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে তার সাতটা নিয়ে লাভ তার আমারও প্রথম সিঙ্গাপুর এরকম ছানা টানতে যে আমিও ভুলে গেছি রাত্রি সেরকম মরিয়ম বলছিল মৃত্যু কবলা হাদা অকুন্ত নসিয়াম মন্ত্রিয়া আমি যে ভুলে গেছি এটাও ভুলে গেছি এটার নাম হলো নসিয়াম নসিয়াম মন্ত্রিয়া বলা হয় আমি যে ভুলে গেছি এটাও ভুলে গেছি এটার নাম হলো নসিয়াম মন্ত্রিয়া আমিও ভুলে গেছি আল্লাহর দ্বিতীয় সিংহে পূজা হবে হুকুম হবে নিয়ে আসা আমার বন্ধুকে কবর থেকে নূর উঠবে নূর ওই দিন নূর মোহাম্মদ রসুল্লাহ কবর থেকে আজকে উঠবে না আজকে উঠলে তো দুনিয়া থাকবে না অলির কবর থেকে নূরটা স্বাভাবিক কিন্তু নবীদের কবর থেকে নূর উঠলে আর দুনিয়া থাকবে না কেন এই নূরের আমের দুনিয়া না নূর উঠবে জিবরি আলাইসলাম শিখবে হুকুম হবে আসবে আর পর মারবে আর আল্লাহ রসুল ফুটবে অহুয়া ইয়াকুম ওয়াবকি উঠবে কাঁদতে কাঁদতে বলতে বলতে কি জিবরিল জিবরিল জিবরিল জিবরিল সারাত্তা উম্মতি আলা শফিরি জাহান্নাম অজিতানি লিতুকফিরানি জিবরিল আমার উম্মতকে কি জাহান্নামের কিনারে রেখা আমাকে উঠাইতে আসলো আর খবর দিতে আসলো তখন কি তো কাঁদতে কাঁদতে الأمة الأمة أكيد سنون أكيد كذا كذا বলেন মাদারীপুরের অবস্থা কেউ আটরসি কেউ ময়রসি কেউ এই ডুবে কেউ ওই ডুবে কেউ ওই জায়গায় কেউ ওই জায়গায় আর এই উন্মতের জন্য মোহাম্মদ রসুল্লাহ চোখের পানি সবকিছু করছে ওখান কসম ছায়া বলে আপনাদের বিরক্ত করবো না বলেন বিরক্ত পতন ছাড়া বলেন চুকে হাত রেখা বলেন আমি কতটুকু চোখে পানি উন্নত কতটুক জড়াইছি কতটুক আমি দৌড়াইছি উন্নতের জন্য বলেন বুকে হাত দিয়া বলেন উন্মত কেউ আঠারোশো যে ছাড়াই দিতে কত বছরের সর্বশেষ মাঝমান্ডারি যে ছিল ওই দিন আমি নাজিরহাট সবাই ছিলাম নাজিরহাট মাদ্রাসায় ছিলাম ওইখানেই একটা প্রোগ্রামের ভিতরে ছিলাম ওই দিন নাজিরহাট থেকে বারো কিলোমিটার পর্যন্ত দুই দিকে শুধু গাড়ির লাইন ছিল কিলোমিটার বারো কিলোমিটার আর গরুর আর মহিষের লাইন আর ধনের বাড়ি তখন আমি ওরা আমাদেরকে বলছিলাম এরা তো মেহান্ন করি মানুষকে এদের দিকে আকৃষ্ট করতেন আজকে গরু আর মহিষ চুল বাজায় নিয়ে আসে আমরা কেন মেহান্ন করতে পারলাম না যে গরু আর মহিষ আমাদের কাছে আসে না আমরাও যদি মেহান্ন করতাম তাহলে গরু মহিষ তো আমাদের কাছে আসতে পারত ব্যাপার না পুরো তো মেহান্ন করে বুঝিয়েছিল তো il giorno stato il giorno della fatta ছিল ইসলামের রৌনক ছিল আস্তে আস্তে খাওয়ার ছুটার কারণে মেহান্নের ছুটার কারণে হাতের থেকে সব বাতিল হয়ে দিয়ে পাকিস্তানে আজকে কি অবস্থা কি অবস্থা ওরা ওরা আমার হাতে ধরা যায় ঘটনা আর যারা আছে সব আমাদের সারি সফি উসমানি আর হল সলিমুল্লাহ খান সাহি দুজনই আছে আর বাকি যাদেরকে বলবেন সফি উসমানি ওনার ভাই রাখেন এতটুকু করে হোটেলে সফি উসমানি দুজনই সবচেয়ে উপরে বসা আছে ঠিক না পাখিরা দেখতে গেলে দেখা যাবে আমাদের শাড়ি পুরো পাকিস্তানে কজন বাপের ঘোষা নাই আমরা ঘোষা পাখির ঘোষ পাহাড়িতে নাই আমরা ঘোষ পাহাড়িতে বাংলাদেশের আপনাদের এখান থেকে দূরে এটা বেশি দূরে না পটুয়াখালী আপনাদের এখান থেকে দূরে হ্যাঁ পটুয়াখালী আমতলিতে তিনি মুসলমানের সংখ্যা সবচেয়ে খ্রিস্টানের সংখ্যা পার্বত্য পাঁচটা জিরা একটা জিরা পার্বত্য কাদিয়ানি আর হইল খ্রিস্টান দুইজনে এক হয়ে মেহান্ন করতে পাহাড়িরা হবে খ্রিস্টান বাঙালিরা হবে কাদিয়ানি কোনো জনের অফিস একটা যদি শুনে বলতেছে আমি ওইখানে চাই বাড়ি কয়বার চাই আমার নাম করবেন আশা করি এখানে বাচ্চা বাচ্চা আমাকে ওনার তিন জেলার সভাপতিকে কাটিয়ে থেকে উঠে আমি তিন বছর আগে সে চার বিয়া আড়াইশো পরিবার সে কাঁচিয়ানি বানাইছিল সে তবা করাইছে তার এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ তিন বছরে সে কমকে কম দুই থেকে তিনশো লোককে কন্টাইতে করা চিল্লা তিন চিল্লার জন্য সে পাঠাচ্ছে তার নাম হল কবির সর্দার মাহিল্লা একটা জায়গা আছে মাহিল্লা হাত্তা ইয়াবলিকাল মাহিল্লা সাড়ে ছয় ঘন্টা লাগে রাঙ্গামাটি চলে তলারে গেলে সাড়ে ছয় ঘন্টা লাগে ওইখানে দেখেন আপনাদের বেশি দূরে যেতে হবে বরিশালের ওই পটুয়াখালীর ওই এলাকা সেতু পাড়া সেতু পাড়া যান তারপরে ওখানে আরেকটা জায়গা আছে সেতু পাড়া আরো আছে যেখানে যায় সবাই ঘুরতে তারপরেও আরেকটা দ্বীপ আছে ওইখানে আরেকটা ওইখানে না না না মুসলমানের সংখ্যা পঞ্চাশটি খ্রিস্টানের সংখ্যা মনে উঠবো ইনশাল্লাহ আল্লাহ মনে করে রাঙ্গাবাড়ি রাঙ্গাবাড়ি রাঙ্গাবাড়িতে প্রতিদিন কমতে চার আপনাদের করবি না فاعتبرت قومي لأنه في المذهب اللي هدي لكم يسلم يقول الدكتور دي أماكن بسيطة لعنية بدون استخدام الأمة تكتب جسد الخراج شبه دفاتنا أنت تكتب حالي شبه যদি আমরা আমাদের সঙ্গে নারী হই তাহলে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের করণীয় আমরা কি করছি আর যখন আমরা বাজারে নামবো আর মানুষকে কুয়ারে মানে কুয়ারে আর মানুষকে বুঝাইতে থাকবো একদিন আসবে ইনশা আল্লাহ উন্মত আমাদের চিন্তা চাপবে যে কোনো মানুষ আমার মানে কেন মাটিতে মানে দেন কেন কেমন পর্যন্ত আসর করবে কারি রহমতুল্লাহ কথা বলে সংগ্রহ এটি ছাত্ররা ধরতে সবাই ধরতে আপনি কথা বললে সুগ্রাম সরাইয়া কারণ বলতে আসর খাইয়া এলেন মজবুত করার পরে বলতে দেখো আমি বলতাম না বলার ছিল না এই জন্য এখন বলতেছি স্বপ্নের অভিজ্ঞতা আমি যখন পড়ছি হুজুর করতাম লক মোবারক বের করে বলছে চিন্তা বাহির করে বলে আমি বাহির করছি হতাম লাগায় দিতে ওই থেকে ভোট করলে সুবিধা নবী আপনাদের সাথে প্রস্তাব উন্মতের হালের উপরে রকম কিনা এই জিম্মাদারি আমরা আমাদেরকে দিতে उसको उसको तो पूरा रखाया और उसके पागल बनाया पागल है पागल बनाया उसके हाथों करवा नहीं पूरे हर तो का छोड़े डाला था कितना बदला बिना और अलग से अलग मजबूत था नहीं पूरा में भी आया था पूरा মূলত কাজগুলো তাহলে আমি তো কোনো লেখাগুলো কি করি না আমি নাই আমাকে কি কাজগুলো কাজ করা হবে না ঠিক আছে হিম্মতরা এই মতটা থেকে এরকম সে আছে আমি ঘুরে একটু দাঁড়ায় গেলে ভালো ঘুরে চিল্লা বা তিন চিল্লা একটু হিম্মত করে দাঁড়াতে দেখি দাঁড়াইলেই হবে বাকি আপনারা তো চিনেন চিনেন না তাকে চিনেন না আচ্ছা এরকম কে আছে ইনশাল্লাহ আমি দশটা তারিখের শেষে রমজানের শেষের দিকে যখন মাদ্রাসার পড়ালেখা হবে সত্যি বানায়া তাদের জন্য আছে এরকম কে আছে ইনশাল্লাহ মাদ্রাসার সাথে তরতিব করে যদি তরতিব হয় তাহলে আমি তাদের জন্য প্রেরণা আসি এরকম কে আছে আমার মামুন তরতিব হইলে আমি প্রেরণা আসি চারজন হ্যাঁ? আল্লাহ কবুল করে মন্ত্রসালাম যদি কবলিক করে করতে পারে এটা কোনো অস্বাভাবিক কিন্তু সবচেয়ে বড় একটা টাকাটা এখন যেটা হালের টাকাটা সেটা হলো যেটা আপনার এখানে করা আশি লোক করে করে জমা দেয় আশি দশ দিন সামনে রেখে